আলহামদুলিল্লাহ ওকফা ওসালাম আলা ইবাদিহিল্লাদিন আস্তফা আম্মা বাদ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি এ বিষয়ে কিছু অস্পষ্টতা অনেক ভাইয়ের মধ্যেই পাওয়া যায় আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির দুটি পদ্ধতি একটি হল মৃত ব্যক্তি যদি কোরবানি করার জন্য ওসিয়ত করে যান বিশেষ হুকুম করে যান তাহলে এই কোরবানিটা মৃত ব্যক্তির পক্ষ থেকে নিয়া বাতান তার ওয়াজিব কোরবানি বা তার পক্ষ থেকে আদায় করা হয় আর এই কোরবানির বিধান স্বতন্ত্র যেহেতু মৃত ব্যক্তির ওসিয়ত অনুপাতে তার সম্পদ দিয়ে তার অর্থ দিয়ে যদি হয় তাহলে এই কোরবানির গোস্তরগুলোর বিধান হলো সেগুলো সাদকা সাদাকা করে দিতে হবে বন্টন করে দিতে হবে সেগুলো খাবে না এটি তো খুব কম হয় দ্বিতীয় যেটি সাধারণত হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে একজন মানুষ তার সোয়াবের জন্য তার ভালোর জন্য কোরবানি করে থাকেন সন্তানরা করে থাকেন মা বাবার জন্য এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে এই ধারণা রাখতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণত মানুষ মৃত ব্যক্তির নামে যে কোরবানিগুলো করে থাকেন সেগুলো হলো ইসাবা বা ইসলে সবাবের উদ্দেশ্যে করা হয়ে থাকে অর্থাৎ কোরবানি করছেন আপনি কোরবানি আপনার টাকার কোরবানি আপনার পক্ষ থেকে আদায় হচ্ছে কিন্তু আপনি সাথে আল্লাহর কাছে আশা করছেন চাচ্ছেন যে এর সোয়াবের মধ্যে আপনার নির্দিষ্ট বা অনির্দিষ্ট মৃত ব্যক্তিরা বা জীবিত যদি হয় তারা এর মধ্যে সামিল থাকুক এরাও এর অংশীদার হবে এক্ষেত্রে আপনার কাছে প্রথম কথা স্পষ্ট থাকবে যে কোরবানি আপনার কোরবানি আপনি দিচ্ছেন সুতরাং কোরবানির বিধান গোষ্ঠের বিধান হবে আপনার কোরবানির যেরকম বিধান হয় এটার তাই বিধান হবে দ্বিতীয় হল যেহেতু কোরবানি আপনার আপনি দোয়া করছেন আশা করছেন মৃত ব্যক্তি বা যার কথাই বলছেন তারা যেন এর সোয়াবের মধ্যে শরিক হয় আল্লাহ যেন তাদেরকে শরিক করেন তো দ্বিতীয় কথা আপনি মনে রাখবেন যে এতে তারাও যেমন সোয়াবের অংশীদার হবে আপনিও এর কোরবানি করার সোয়াব পাবেন তৃতীয় হল যেহেতু এখানে সোয়াবে অংশীদার করার বিষয় এজন্য একটি কোরবানির মধ্যে এক একাধিক এমনকি সমস্ত ওম্মতকেও সামিল করার সুযোগ রয়েছে এটা এমন নয় যে একটি কুরবানি মায়ের জন্য একটি দাদার জন্য একটি বাবার জন্য একটি নানার জন্য এভাবে পৃথক করার প্রয়োজন নেই করলেও অসুবিধা নেই করার প্রয়োজন না করলেও সমস্যা নেই বরং একটি কুরবানিতেই সবাইকে এমনকি সমস্ত উম্মতকেও একটি কুরবানির মধ্যে সামিল করে নেওয়া যায় কারণ কোরবানি আপনার আপনি দিচ্ছেন তাদেরকে শুধু সোয়াবের মধ্যে অংশীদার করছেন তো যখন মানুষ কোরবানি করে করার সময় বলে এই পশুতে আমার সাতটি অংশ আছে একটি তো আমার পক্ষ থেকে আর আরেকটি আমার ভাইয়ের পক্ষ থেকে একটি আমার মা একটি আমার বাবা তখন তাদেরকে এটা বুঝতে হবে যে মা বাবার পক্ষ থেকে যেটি এটিও তাদের কোরবানি তারা তাদের সোয়াবের অংশীদার তাদেরকে মনে করছে এই ধারণাটা স্পষ্ট অনেকের কাছেই নেই এজন্য আমি বারবার এটা স্পষ্ট করছি এই ধরনের কোরবানিতে মা বাবা এবং মৃত ব্যক্তিদেরকে শরিক করা যায় যাচ্ছে এটা বৈধ এটাও শরীয়তের বিধান এর অনেক প্রমাণ অনেক দলিল একটি তো হল ইসালে সওয়াব বা আমল করে কোনো আমল সদাকা খায়রা দোয়া এবং এগুলোর সোয়াব মৃত ব্যক্তিদের কাছে পৌঁছানো যায় তাদেরকে এতে শরিক করা যায় এর সাধারণ যত প্রমাণ এবং দলিল আছে এগুলো দ্বারাতে এই মাসালাটাও প্রমাণিত হয় বাকি এখানে বিশেষভাবে একটি রেবায়ত মুসনাদে আহমদে আছে মুস্তাদাকে হাকিমে আছে এবং সহি সনদে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম একবার ঈদে কোরবানির সময় উল্লাহ সাল্লাম দোয়া করছিলেন কথা আল্লাহ মিনকা ওয়ালাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতেহি নবীজি নিজের পক্ষ থেকে এবং পুরা উম্মতের পক্ষ থেকে এ কুরবানির মধ্যে তাদের সবাইকে শরিক করেছেন এটা ইমামগণ এই অর্থ করেছেন বা এটা থেকে এটাই বুঝেছেন এর অর্থ হলো কোরবানি তো তিনি দিয়েছেন তার পক্ষ থেকে উম্মুদকে এর সোয়াবের মধ্যে শরিক করেছেন এর মধ্যে জিন্দা মুর্দা সবাই সমান সবার জন্যই এটা স্পষ্টভাবেই এ হাদিস থেকেও প্রমাণিত হয় পাশাপাশি আরেকটি রেবায়ত হজরত আলী ইবনু আবি তালেব থেকে রাহ আনহু থেকে আরেকটি বর্ণনা আছে তিরমিজিতে আছে মুস্তাদাকে হাকেমে হাকেম সহি বলেছেন জাহাবি এটাকে তার সহি হওয়ার সমর্থন করেছেন ওই বর্ণনায় আরো স্পষ্ট আছে হজরত আলী ইবনু আবি তালেব আল্লাহ আনহু দুটি পশু কোরবানি করতেন একটি নিজের পক্ষ থেকে আরেকটি রসুল উল্লাহ সাল্লাহামের পক্ষ থেকে এবং এই বর্ণনায় একথা স্পষ্ট করেছেন যে নবী সাল্লাহ ইসলাম তাকে তার পক্ষ থেকে কোরবানি করার কথা বলেছেন এই জন্য উনি বলেছেন আনাল্লাহ আদা আহু আবাদা আমি সব সময় কোরবানি নবীজির পক্ষ থেকে আমি করে যাব করতে থাকব মুসনাদে আহমদে ওই রেবায়ত আছে এই রেবায়ত অন্তত এতটুকু এ রেবায়ত দ্বারা প্রমাণ হওয়ার মতো শক্তি এই রেবায়ত বর্ণনা রাখে যে এর দ্বারাতে মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায় এবং অনেক ওলামা আমি এটা বলছেন যে এই জন্য কেউ যদি কোরবানির নফল একটি করার পরে আরও একাধিক করতে পারে বা একাধিক সামর্থ্য রাখে তখন তার কোরবানি আদায়ের পরে অন্য একটা একাধিক কোরবানির মধ্যে কোনো একটিকে রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্য করে করবে তাহলে সেটা উত্তম হবে যেমন ব্যক্তি তার নিজের জরুরি ওয়াজিব কোরবানি আদায়ের সময় কোরবানি আদায়ের পরে মৃত বা জীবিত অন্য কাউকে সোয়াবে শরিক হওয়ার আশাও করতে পারে দোয়াও করতে পারে তদরূপ নিজের জরুরি ওয়াজিব কোরবানি আদায়ের পরে একাধিক কোরবানি যদি আদায় করে তখন যে কোনো কোরবানিতে যে কোনো সংখ্যার যে কোনো ধরনের লোককে মমিনকে সবে অংশীদার করার জন্য সে নিয়ত করতে পারে এটা দলিল সমৃদ্ধ এবং এটা করা যায় বাকি ধারণাটা সুস্পষ্ট করে নিতে হবে